Peace and blessings be on Mustafa. তারপরে দেখবেন যে মুসা আলাহিসাল্লাম আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারা দুজনেই নতুন আইন এনেছিলেন তবে বাইবেলের কথা অনুযায়ী যিশু বা ইসাল্লাম নতুন কোনো আইন আনেননি বাইবেলের গসপেল অফ ম্যাথিউ পাঁচ নম্বর অধ্যায়ের সতেরো থেকে আঠারো অনুচ্ছেদে যিশু বা ইসাল্লাম বলছেন ভেব না যে আমি নবীদের আইন ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি পূর্ণ করতে এসেছি এরপর আরও দেখবেন মুসা আলাহিসাল্লাম আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর নবীর পাশাপাশি তারা পৃথিবীতে রাজা হিসেবে ছিলেন অর্থাৎ কেউ অপরাধ করলে তারা মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন তারা অপরাধী ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন তবে যিশু বা ইসা আল্লাহিসাল্লাম তার এই ক্ষমতা ছিল না গসপিলাভ জনের কথা আছে আঠারো অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে যিশু তার নিজের মুখে বলেছেন আমার রাজত্ব এই পৃথিবীতে নয় এরপর দেখবেন যে মুসা আর মোহাম্মদ সাল্লি সাল্লাম তাদের দুজনকেই তাদের লোকজনেরা আল্লাহর নবী হিসেবে মেনে নিয়েছিল বেশিরভাগই তবে যীশু খ্রিস্টের ব্যাপারটা দেখেন সে সময় বেশিরভাগ লোক তাকে আল্লাহর নবী বলে মেনে নেয়নি গসলাব জনের এক নম্বর অধ্যায়ের এগারো অনুচ্ছেদে বলা আছে সবাই তাকে ত্যাগ করেছিল তাহলে ভালো করে দেখলে আপনারা বুঝবেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন মুসা আল্লাহ সাল্লামের মতো কিন্তু ঈসা আলাইসাল্লাম মুসা আলাহিসাল্লামের মতো নন তাহলে এই ভবিষ্যৎবাণীটা বলছে আসলে নবীজি সাল্লাহ সাল্লাম সম্পর্কে এখানে আরও বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে আর আমরা জানি যে আরবরা হচ্ছে ইহুদিদের জ্ঞাতি ভাই মুসানবী ইহুদি ছিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন আরব তারা দুজনে শান্তিতে থাকুন তাহলে আরব আর ইহুদিরা জ্ঞাতি ভাই এরপর এখানে আরো বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে হবে তোমার মতো আর সে আমার কথা মতো ধর্ম প্রচার করবে সে আমার আদেশ পালন করবে আমরা জানি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার কাছ থেকে ওহি পেয়েছিলেন আর যা শুনেছিলেন সেটাই তিনি প্রচার করেছিলেন যেন তার মুখ দিয়ে আল্লাহর কথাই বের হচ্ছে আর আল্লাহর আদেশে তিনি এসব করেছিলেন তাই এই ভবিষ্যৎবাণীতে আসলে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলা হয়েছে এর পরের অনুচ্ছেদ বলছে বুক অব ডিটোরোনমি আঠারো নম্বর অধ্যায়ের উনিশ অনুচ্ছেদ বলা হয়েছে যে তোমরা যদি আমার কথা না মানো তাহলে আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব তার মানে যারা এই নবীর কথা মানবে না যে নবী আসবেন অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তাদের উপর প্রতিশোধ নেবেন এরপরে উল্লেখ আছে বুক অফ আজায় উনত্রিশ নম্বর অধ্যায়ের বারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আসমানি কিতাব দেয়া হবে তাকে যে শিক্ষিত নয় কিতাব দেয়া হবে সেই নবীকে যে শিক্ষিত নয় তাকে যখন বলা হবে এটা পড়ো আমি প্রার্থনা করছি সে তখন বলবে আমি পড়তে জানি না আর আমরা জানি নবীজি সাল্লাহ সাল্লামের কাছে যখন প্রথম হয়ে আসলো ফেরেস্তাব জিব্রাইল আলাইসাল্লাম তাকে বললেন ইকরা পড়ো আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন মা নাবিকারী যার অর্থ আমি পড়তে জানি না এভাবে বুক অফ আয়জায়ার উনত্রিশ নম্বর অধ্যায়ের বারো নম্বর অনুচ্ছেদের ভবিষ্যৎবাণীটা সত্যি হলো যে আসমানি কিতাব যে নবীকে দেয়া হলো সে শিক্ষিত নয় আমরা জানি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিরক্ষর ছিলেন তিনি ছিলেন উম্মি আর যখন তাকে বলা হবে পড়ো তিনি তখন বলবেন আমি পড়তে জানি না নবীজি সেটাই বলেছিলেন কারি এছাড়া ওল্ড টেস্টামেন্টের নবীজি সাল্লাহ সাল্লামের কথা নাম ধরেও উল্লেখ করা হয়েছে এটা বলা হয়েছে সং অফ সলোমনে পাঁচ নম্বর অধ্যায়ের ষোলো অনুচ্ছেদে বলা হয়েছে হিব্রুতে হিক্কম আমিত্তাকিম উইকুল্লু মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বাইনা জেরুজালেম যার অর্থ তার কথা খুব মিষ্টি সে খুব প্রিয় পাত্র সে আমার প্রিয়জন সে আমার বন্ধু সোনু জেরুজালেমের কন্যারা মুহাম্মাদিম শব্দটার অনুবাদ করা হয়েছে যে খুব প্রিয় পাত্র তবে সেমেটিক ভাষায় দেখবেন আরবি বা হিব্রুতে ইম দিয়ে সম্মান বোঝানো হয় যেমন ধরেন এলো আল্লাহ এলোহিম সম্মান দেখানো তাই মোহাম্মদকে সম্মান দেখাতে বলা হচ্ছে মোহাম্মদিম সম্মান দেখাতে এভাবে বলা হয়েছে তাহলে ওল্ড টেস্টামেন্টে নবীজির নাম ধরেই উল্লেখ করা হয়েছে কিন্তু এখন যদি পড়েন এটার অনুবাদ করা হয়েছে খুব প্রিয় পাত্র আসুন এবারে দেখি নিউ টেস্টামেন্টে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে এখন আমি যদি খ্রিস্টানদের কথা বলি ওল্ড টেস্টামেন্টে যেসব কথা বলা হয়েছে সেটা তারা মানবে কারণ এটা তাদের ধর্মগ্রন্থ বাইবেলেরই একটা অংশ আল্লাহ কোরআনে বলেছেন সুরা আরফের একশো সাতান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তারা অনুসরণ করে নিরক্ষর নবীকে যার উল্লেখ রয়েছে তওরাত এবং ইঞ্জিলে এরপর সুরা সাফের ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যিশু বা ইসা আলাহিসাল্লাম ইসরায়েলবাসীদের বলছেন ইসরায়েলের সন্তানদের আমি আল্লাহর রাসুল হিসেবে তোমাদের কাছে এসেছি আমার আগে যেসব নবী এসেছেন আমি তাদের সমর্থক আর সুসংবাদ দিচ্ছি যে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ আর নিউ টেস্টামেন্ট পড়লে দেখবেন যে সেখানে নবীজি সাল্লাহ সাল্লাম সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী তখন করা হয়েছিল এরপর আছে গসপেল অফ জন চোদ্দ নম্বর অধ্যায়ের ষোলো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যিশুবাই সাল্লাহ সাল্লাম বলছেন আমি পিতার কাছে প্রার্থনা করব তিনি সাহায্যকারী পাঠাবেন যে সবসময় তোমাদের সাথেই থাকবে এরপর গসলাব জন পনেরো অধ্যায় ছাব্বিশ অনুচ্ছেদে বলছে যখন সেই সাহায্যকারী আসবে আমার পিতা যাকে পাঠাবেন সে আমার সম্মানটা বাড়িয়ে দেবে এরপর গসপলাব জন ষোলো নম্বর অধ্যায় সাত অনুচ্ছেদে আছে আমি তোমাদের সত্যি কথাটাই বলে ফেলি আমি চলে গেলেই তোমাদের সবার জন্য ভালো হবে কারণ আমি যদি চলে না যাই তাহলে সেই সাহায্যকারী আসবে না আর আমি চলে গেলেই সে এখানে আসবে আর খ্রিস্টানদের বলতে শুনবেন এই সাহায্যকারী বলতে বোঝায় পবিত্র আত্মাকে এখন ভালো করে দেখেন গসপেল অফ জন ষোলো নম্বর অধ্যায়ের সাত নম্বর অনুচ্ছেদ বলছে তোমাদের আমি সত্যি কথা বলছি যিশু তার শিষ্যদের বলছেন তোমাদের আমি সত্যি কথা বলছি আমি চলে গেলে তোমাদের জন্যই ভালো হবে কারণ আমি চলে না গেলে সে সাহায্যকারী আসবে না আমি চলে গেলেই সে এখানে আসবে সাহায্যকারীর পৃথিবীতে আসার শর্ত হলো যে যিশু বা ইসা আলাহিসাল্লাম চলে যাবেন তিনি চলে গেলেই সাহায্যকারী তারপর এখানে আসবেন আমরা জানি যে পবিত্র আত্মা তখনও ছিল যিশুকে যখন ব্যাপটাইজ করা হয় এমনকি খ্রিস্ট জন্মানোর আগেও পবিত্র আত্মা সেখানে ছিল যখন তিনি মায়ের গর্ভে ছিলেন অনেক জায়গায় বাইবেল বলা হয়েছে তাহলে এই সাহায্যকারী আসলে পবিত্র আত্মা হতে পারে না এরপরে দেখবেন এই সাহায্যকারী শব্দটা যদি গ্রিক বা অ্যারামাইক ভাষা দেখেন গ্রিক ভাষায় এই শব্দটা হলো প্যারাক্লিট এটার অনুবাদ করা হয়েছে সাহায্যকারী প্যারাক্লিট শব্দটার অর্থ আসলে সমর্থন করা মূল শব্দটা হলো প্যারাক্লিটস যার অর্থ যে প্রশংসা করে অথবা যে প্রশংসা পাওয়ার যোগ্য আমরা জানি যে আমাদের নবীজির দুটো নাম আছে আহমেদ আর মোহাম্মদ সাল্লা সাল্লাম এখন শব্দটা যাই হোক ধরেন প্যারাক্লিটস যে প্রশংসা করে বা প্রশংসনীয় অথবা ধরেন প্যারাক্লিট হোক সমর্থক বা সাহায্যকারী আলহামদুলিল্লাহ এই কথাগুলো সবচেয়ে বেশি মেলে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বেলায় এরপর গসপুল্লাভ জনে বলা হয়েছে ষোলো নম্বর অধ্যায়ের বারো থেকে চোদ্দ নম্বর অনুচ্ছেদে যিশু ভাই সাল্লাহিসাল্লাম বলছেন তোমাদের আমি অনেক কথাই বলতে চাই কিন্তু তোমরা এখন সেগুলো বুঝবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের কাছে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে তার নিজের কথা বলবে না যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে সে আমাকে মহিমান্বিত করবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে এখানে বলা হয়েছে আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন সেটা বুঝবে না খ্রিস্ট তার শিষ্যদের বলছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন সেগুলো বুঝবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের কাছে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে তার নিজের কথা বলবে না সে যা শুনবে তাই বলবে আমরা জানি নবীজির কাছে যে ওহি এসেছিল তিনি সেটাই বলেছিলেন সে তার নিজের কথা বলবে না যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিশুকে মহিমান্বিত করেছেন পবিত্র কোরআনে আর বিভিন্ন হাদিসে আমরা মানি যিশু বাইস আলাইসাল্লাম তিনি আল্লাহ সুবাহন তাল্লার প্রেরিত একজন রাসুল ছিলেন আমরা মানি যে যিশু বাইস আলাইসাল্লাম হলেন মসি অর্থাৎ খ্রিস্ট বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না বিশ্বাস করি তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করেছেন বিশ্বাস করি তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন তাহলে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিশু খ্রিস্টকে মহিমান্বিত করেছিলেন তাহলে এই ভবিষ্যৎবাণীটাও আসলে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছে এই হলো সংক্ষেপে ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আমাদের নবীজির বর্ণনা সময়ের স্বল্পতার কারণে এখানে আমি অনেক উদ্ধৃতির কথা বলিনি এটা হলো সংক্ষেপে বিশাল আইসবার্গের মাথাটা আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বিভিন্ন ধর্মগ্রন্থে তার সম্পর্কে কি বলা হয়েছে আমার লেকচার শেষ করার আগে কোরআন থেকে একটা উদ্ধৃতি দেব সুরা কাউসারের এক থেকে তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আতায়না কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানে কাহুয়াল আবদার অর্থাৎ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 কেন আদম হাওয়াকে সৃষ্টি করলেন এই সৃষ্টি করার কারণটা কি বিশ্বজগৎ সৃষ্টির কারণ কি আল্লাহ সৃষ্টি করেছেন আদম আর হাওয়াকে তারা দুজনে শান্তিতে থাকুন যাতে করে মানুষ যাতে আসতে পারে তারা আমাদের সবার পূর্বপুরুষ পবিত্র কোরণে সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইন্না খাবির হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে যেন তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো এই জন্য নয় যে অন্যকে ঘৃণা করবে আর আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার আছে তাকোয়া আল্লাহ যেটার মাধ্যমে মানুষের বিচার করেন টাকা পয়সা নয় গায়ের রং নয় জাতি বা গোত্র নয় ধর্মমত নয় সেটা হলো তাকোয়া সেটা হলো আল্লাহকে মানা ন্যায় পরায়ণতা ধার্মিকতা তাহলে আদম আর হাওয়া আলাহিসাল্লাম তারা আমাদের সবার পূর্বপুরুষ আপনারও পূর্বপুরুষ আমারও পূর্বপুরুষ সব মানুষের সেজন্য আপনাকে ভাই বলে ডেকেছি ভাই সব মানুষ ভাই ভাই আল্লাহ বলেছেন ইয়া হান্নাস হে মানুষ জাতি আর পবিত্রকরণে সুরা ইসরার সত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ালাকাতকার রমনা বানি আদামা আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন সব আদম সন্তানকেই হোক আপনি জন্ম নেন ইন্ডিয়ায় আমেরিকায় ইংল্যান্ডে জন্মান কোনো হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে বা খ্রিস্টান পরিবারে আল্লাহ বলেছেন তিনি সব মানুষকে মর্যাদা দিয়েছেন মানুষে জন্মালে আল্লাহ তাকে মর্যাদা দেবেন সে হোক আপনার নাম জাকির আবদুল্লাহ রামু শঙ্কর মানুষে জন্মালে আল্লাহ মর্যাদা দেবেন আপনার প্রশ্নতে আসি কেন আল্লাহ তালা মানুষ সৃষ্টি করলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ হল আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা আল্লাহ তালা অন্য যা কিছু সৃষ্টি করেছেন তা আল্লাহকে মানে ফেরেস্তা সৃষ্টি করেছেন আল্লাহ যে আদেশই দেন ফেরেস্তাগণ সে আদেশ পালন করেন তাদের নিজস্ব ইচ্ছা নেই মানুষ হলো আল্লাহ তালার এমন এক সৃষ্টি যার নিজের ইচ্ছা আছে আমরা তার কথা মানতেও পারি নাও মানতে পারি তাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমরা হলাম তার সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত তবে আমরা আল্লাহ তালার কথা মানতে পারি নাও মানতে পারি যদি আল্লাহর আদেশ মানেন তাহলে জান্নাতে যেতে পারবেন তাহলে বেহেস্তে যাবেন স্বর্গে যেতে পারবেন যদি আদেশ না মানেন তাহলে জাহান নামে যাবেন দুজোখে যাবেন তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা পবিত্র করণের সুরা মুলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ জি খালাকাল মাওতা ও হায়াতা আল্লাহ তালা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আর আল্লাহ বলেছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে যেন তারা আমার ইবাদত করে তাই আমাদের উচিত আল্লাহ তালার আদেশ নিষেধগুলো মেনে চলা তাহলে আমরা আল্লাহ সুবাহ তালার অন্যরকম সৃষ্টি যার নিজস্ব ইচ্ছা আছে আমরা আল্লাহ তালার আদেশ মানতে পারি আবার নাও মানতে পারি অন্যান্য সকল সৃষ্টি যেমন তারা গাছ পাহাড় পবিত্রকরণ বলছে তারা আল্লাহ তালাকে শেষদা করে তার সামনে নতজন হয় আল্লাহকে মানে আমাদের স্বাধীন ইচ্ছা আছে আল্লাহ আমাদের এই স্বাধীন ইচ্ছা দিয়েছেন এই স্বাধীন ইচ্ছা নিয়ে যদি আল্লাহকে মানেন আপনি তাহলে ফেরেস্তাদের উপরে চলে যাবেন আর যদি আল্লাহ তালাকে না মানেন তখন হবেন শয়তানের সহযোগী আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য আপনার দ্বিতীয় প্রশ্নে আসি সবকিছুর একটা স্রষ্টা আছে আল্লাহকে বানিয়েছে কে যদি কেউ বলে সবকিছুরই একটা স্রষ্টা আছে কথাটা ঠিক নয় সব সৃষ্ট জিনিসের স্রষ্টা আছে আল্লাহ তালার সংজ্ঞা হচ্ছে তাকে কেউ সৃষ্টি করেনি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় আল্লাহ তালার সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিয়েছে বলতে পারবেন এই বাচ্চাটা ছেলে না মেয়ে বলতে পারবেন চেষ্টা করেন দেখেন পারবেন না কেন ছেলে না মেয়ে হ্যাঁ না ধরেন ভাই জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিল এই বাচ্চাটা ছেলে না মেয়ে আপনি বলতে পারবেন না না ফিফটি পার্সেন্ট চান্স ছেলে না মেয়ে লোকজন সবাই হাসছে কেন বলতে পারবেন পারবেন না কেন যে উত্তরই বলেন সেটা কি ঠিক হবে চেষ্টা করে দেখেন যে বাচ্চাটা জন্মালো সে কি ছেলে না মেয়ে চেষ্টা করেন মেয়ে মেয়ে ভাই পুরুষ লোক কি বাচ্চার জন্ম দিতে পারে হ্যাঁ এখানে আপনি ভুল করেছেন একইভাবে ভুল করেছেন যখন বললেন কে আল্লাহকে বানিয়েছে পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো মেয়ে বা ছেলে হওয়ার প্রশ্নই আসে না এখন কি আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছেন এই তো ভালো পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো ছেলে বা মেয়ে হওয়ার কোনো প্রশ্ন আসে না যখন প্রশ্ন করলেন কে আল্লাহকে সৃষ্টি করেছে আল্লাহর সংজ্ঞা হচ্ছে ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় ওয়ালা মেকুল্লাহ কুফুয়ান আহাদ তার সমতুল্য কেউ নেই এবারে আপনার শেষ প্রশ্নটাতে আসে আল্লাহকে আল্লাহকে সবচেয়ে সেরা সংজ্ঞাটা আছে পবিত্রকরণে সুরা ইকলাসে এক নম্বর থেকে চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে কলহল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ তিনি অবিনশ্বর চিরস্থায়ী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার সমতুল্য কেউ নেই এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সুবান তালার যদি কোনো মানুষ যদি কেউ বলে যে অমুক লোকটা আল্লাহ সেই লোক যদি চারটা শর্ত পূরণ করতে পারে আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না সেই লোককে আল্লাহ বলে মেনে নিতে চার লাইনের সংজ্ঞা এটাই হলো ধর্মের লিটমাস টেস্ট আল্লাহ তালার সংজ্ঞা প্রথমটা হলো কুলহল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহ বিনশ্বর চিরস্থায়ী লাম ইয়ালিদ ওয়ালামি উল্লাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ওয়ালাম একুল্লাহ আহাদ তার সমতুল্য কেউ নেই যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন সেখানেও একই রকম কথা বলা হয়েছে কুল হল্লাহ আহাদ এটা পাবেন আপনাদের ছান্দজ্ঞ গোপনিষদে ছ নম্বর অধ্যায় দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম পরিচ্ছেদে এক কামে বিদিতিয়াম ঈশ্বর মাত্র একজন দ্বিতীয় কেউ নেই দ্বিতীয় টেস্ট আল্লাহ সামাদ আল্লাহ বিনশ্বর চিরস্থায়ী ভগবত গীতা দর্শদেহে তিন অনুচ্ছেদ বলছে আমাকে বলা হয় এই বিশ্ব জগতের প্রভু আমি জন্ম নেইনি কোনো শুরু নেই তৃতীয় টেস্ট লাম ইয়ালিদ ওলাম উলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি আর শ্বেতক্ষেত্র উপনিষদে আছে ছয় নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে নাচাই সাকাসিজ জানিতা নাচা দীপা ঈশ্বরের কোনো প্রভু নেই তার কোনো বাবা মা নেই মহান ঈশ্বরের কোনো বাবা নেই তার কোনো মা নেই তারপর ওয়ালামিয়া করল কুপন আহাদ তার সমতুল্য কেউ নাই আর শ্বেতাক্ষেত্র উপনিষদে বলা হয়েছে চার নম্বর অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে আছে এছাড়াও যজুর্বেদ বত্রিশ অধ্যায়ের তিন অনুচ্ছেদে বলা হয়েছে নাতাস্তি প্রতিমা আস্তি মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই কোনো মূর্তি নেই কোনো ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো ভাস্কর্য নেই এটা কে বলেছে যজুর্বেদ বত্রিশ অধ্যায় তৃতীয় অনুচ্ছেদ বলেছে একই কথা ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ যদি কেউ বলে যে অমুক লোকটা হচ্ছে আল্লাহ যদি সেই লোকে চারটা শর্ত পূরণ করে আমরা মুসলিমরা কোনো রকম আপত্তি ছাড়াই সেই লোককে আল্লাহ বলে মেনে নেব যেমন ধরেন কিছু লোক বলে ভগবান রজনীশ হলেন মহান ঈশ্বর একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু আমাকে বলেছিলেন আমরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না আমি কখনোই বলিনি হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে আসুন দেখি রজনীশকে আমরা টেস্ট করি প্রথম টেস্ট হলো কুলহল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় রজনীশ কি এক অদ্বিতীয় সেই কি একমাত্র লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে এরকম অনেক মানুষই ছিল আর এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছে রজনীশ একমাত্র নয় তবে রজনীশ ভক্তরা বলে না না উনি একটু আলাদা এবারে পরের টেস্টে দেখি আল্লাহ ইস্তামাদ আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী রজনীশ কি অবিনশ্বর চিরস্থায়ী আমরা তার জীবনী থেকে জানি তার আত্মজীবনী থেকে রজনীশ ভুগছিলেন অ্যাজমা ডায়াবেটিস আর পিঠের ব্যথায় চিন্তা করেন মহান ঈশ্বরের হয়েছে অ্যাজমা ডায়াবেটিস পিঠের ব্যথা তৃতীয় টেস্ট লামি আলী তো আলামী উল্লাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ভগবান রজনীশ জন্মেছিলেন মধ্যপ্রদেশে তার বাবা মাও ছিলেন উনিশশো সালে তিনি আমেরিকায় গেলেন ইউএসএ তখন হাজারো আমেরিকান তার ভক্ত হয়ে গেল তারপর আমেরিকার অরিগন প্রদেশে তিনি বানালেন একটা সেন্টার আর তার নাম দিলেন রজনীশপুরম তার গ্রাম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে কারাবন্দি করে রাখলো রজনীশ বলতো যে আমেরিকান সরকার তাকে স্লো পয়জনিং করেছে চিন্তা করেন মহান ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়েছে উনিশশো সালে আমেরিকান সরকার তাকে বের করে দিলে সে ইন্ডিয়ায় চলে আসে তারপর এখানে পুনায় সে আরেকটা সেন্টার খুলল আর তার নাম দেওয়া হলো ওষু কমিউন যদি রজনীশের সমাধির কাছে কখনো যান তার সমাধির উপরে লেখা আছে ভগবান রজনীশ ওশো কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর একুশটা দেশ তাকে ভিসা দেয়নি মহান ঈশ্বর আসলেন এই পৃথিবীতে পৃথিবী ঘোরার জন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার নাকি ভিসাও লাগে তখন গ্রিসের আর্কবিশপ বলেছিলেন যদি রজনীশকে এই দেশ থেকে তাড়িয়ে না দেওয়া হয় আগে তার ঘর পড়াবো তারপর ভক্তদের ঘর পড়াবো শেষ টেস্ট ওয়ালামিয়াকুল্লাহ কুফান আহাদ পরীক্ষাটা এতই কঠিন যে একমাত্র আল্লাহ ছাড়া কেউই পাশ করবে না যখনই আল্লাহর সাথে কারো তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়ালামিয়াকুল্লাহ কুফান আহাদ এখন ভগবান রজনীশ অন্য অনেক মানুষের মতো মুখে দাড়ি ছিল একটা নাক দুটো চোখ দুটো কান দুটো হাত যখন আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়ালামে কুফুয়ান আহাদ যদি কেউ বলে যে আল্লাহ তালা হাজার গুণ বেশি শক্তিশালী আপনারা কি সোহাজনেগারের নাম শুনেছেন এই লোকের নাম কখনো শুনেছেন কখনো শুনেছেন তার নাম এই লোক একটা সময় ছিল মিস্টার ওয়ার্ল্ড মিস্টার ইউনিভার্স পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী লোক যখনই আল্লাহকে তুলনা করবেন কোনো কিছুর সাথে হোক সেটা আর্নল্ড সোয়াজনেগার হোক সেটা দারা সিং হোক সেটা কিং কং হোক সেটা হাজার গুণ বা লক্ষ গুণ যখনই আল্লাহর সাথে এই পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয় ও আল্লাহ কুফান আহাদ তার সমতুল্য কেউ নাই তাহলে এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সুবাহ তালার পবিত্রকরণে আছে আপনি যে ঈশ্বরের পুজো করছেন ভাই সেই ঈশ্বরকে সুরা ক্লাস দিয়ে টেস্ট করুন যদি তিনি পাশ করেন তাহলে সত্যিকারের ঈশ্বর তা না হলে নকল ঈশ্বর فلا أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام عليكم وعليكم السلام আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television channel peace TV নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে